বিস্মৃতির অতুল গহ্বরে নিমজ্জিত আমরা আমরা ভুলে গেছি আমাদের পথ আমাদের শপথ ইতিহাস আপন পর সব দয়াময় হে প্রভু তুমি আমাদের বিস্মৃত মনে স্মৃতির ঢেউ জাগাও আমাদের বিভেদ দূর করে দাও সবাইকে এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা তন্য সোহা আজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা তন্য সোহা আজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবাতুন নসুহা আজ কবুল করে না আমাদের গোমরা দিলে দাও গো প্রভু শুধুই তোমার ভয় মোদের এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শপথ ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শপথ বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখিও অটল বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখি ও অটল বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখি ও অটল মালিকের স্বপ্ন যেন এই জমিনে হয় বিজয়ী হয় মোদের এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো ময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়া should his